বলবো যে সুরাটা না পড়লে নামাজ হয় না কোন সুরা হ্যাঁ সুরা ফাতিহা আলহামদুলিল্লাহ ঠিকই বলেছে সুরা ফাতিহা এই সুরা ফাতিহা কানে হাত তোলার আগে পড়ি না পরে পড়ি হাত তোলার পরে হ্যাঁ এই হাত তোলা কত রকমের আছে বলুন হ্যাঁ কেউ হাত তোলে এরকম আল্লাহ আকবার আবার কেউ হাত তোলে একটু ব্রেক ড্যান্সের মতো আল্লাহ আবার কেউ হাত তোলে এরকম ঝটাস আল্লাহ আকবার আবার কেউ হাত তোলে এরকম বেশি জাননেওয়ালারা দেখবে শটে মুরব্বী বাবজিরা আহা হা পৌষ মাসের শীতে কাঁপতে কাঁপতে কোনো রকমে ঘাটে অজু করেছে থরথর করে কাঁপতে কাঁপতে বাবা হ্যাঁ তাড়াতাড়ি জামাত দাঁড়িয়ে যাবে চাদরটা গায়ে দিয়ে চলে গেছে টুপিটা মাথায় দিয়ে ইমামের কাতারে গিয়ে দেখছে যদি কান পর্যন্ত হাত তুলি বগলে হাওয়া লাগতে পারে তার থেকে কানকে হাতের কাছে নামিয়ে আনলেই তো হলো তাই কিরকম আল্লাহ কত রকমের বাবা এইসব মোটামুটি হাত তোলার ব্যবস্থা আছে কিন্তু আসল কেমনভাবে হাত তোলা হবে ইমাম সাহেবদের কাছে বসতে হবে তো হ্যাঁ ইমাম সাহেবদের কাছে বসতে হবে সময় দিতে হবে রিহার্সাল করতে হবে কিভাবে হাত তোলা হবে হুজুর একটু বলে দেন ইমাম সাহেব আপনাকে বলে দেবে ইনশাল্লাহ এমন সময় আবার কে ডিস্টার্ব করে বাবা একটুখানি হ্যালো তাহলে আমরা যে হাত তুলবো হ্যাঁ এই হাত তুলবো ভাই আমাদের হাতটা শত্রু না বন্ধু এই হাত আমাদের শত্রু না বন্ধু এটা জবাব দেন বন্ধু আরে বন্ধু বলেই তো গায়ে সাবান দিয়ে নাই দিয়ে হাতে সাবান দেওয়া হচ্ছে কে তারপরে নখ কাটা হচ্ছে তারপর শীতকালে এলে তেল লাগানো হচ্ছে যার আবার পয়সা আছে ময়েশ্চার লাগানো হচ্ছে কে তাহলে হাত বন্ধু আল্লাহ বড় ভালোবেসে আমাদের শিখিয়ে দিলেন এই যারা বন্ধু ভাবে ভাবুক তোরা খবরদার ভাবিস না তোরা শত্রু ভাববি আল্লাহ যখন বলেছে তাহলে নিশ্চয়ই কোরআনে আছে হ্যাঁ কোরআন কত পারা তেইশ পারা কোন সুরা সুরে আসেন কি লেখা আছে আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আলিয়াউমা মানে ওই দিনেতে নাখতিমু মোহর মেরে দেওয়া হবে কোথা আলা আফওয়াহিহিম দুই ঠোঁটের উপরে পিন মেরে দেওয়া হবে তা পিন মারা যদি থাকে তাহলে কথা বলতে পারবো ভাই কথা বলতে পারবো না তাহলে কথা বলবে কে অতু কাল্লিমুনা আইদিহিম কালাম করবে কথা বলবে দুটো হাত হাত দুটোর জুবান হয়ে যাবে হাত দুটো তখন বলবে রাব্বুল আলামিন ওর শরীরের সঙ্গে আমি লাপতে জাপতে ছিলাম অপেক্ষা করছিলাম কখন বান্দা আমাকে খাটিয়ে হালাল রোজগার করে তিল তিল করে জমিয়ে হজের টিকিট নেবে আমি তাই ওর শরীরের সঙ্গে জড়ি লাপতে জাপতে ছিলাম কিন্তু বান্দা আমাকে খাটিয়ে পরের গাছের মাল পাড়িয়েছিল পরের মাল ভক্ষণ করেছিল চুরি করেছিল ডাকাতি করেছিল লুটতরাজ করেছিল খুন খারাপি করেছিল এসব আমাকে খাটিয়ে যত করে হিত কাজ করেছিল আল্লাহ এইভাবে বলতে থাকবে আর আর সাক্ষী দেবে দুটো পা সেদিন পা বলে দেবে রব্বুল আলমিন আল্লাহ আমি ওর শরীরের সঙ্গে লাপটে জাপটে ছিলাম উদ্দেশ্য ছিল कখন কান থেকে आवाज ঢুকবে রে মুয়াজ্জিনের आवाज কখন ঢুকবে আসলাতু খাইরুম মিনান শুনবে নামাজ ভালো কখন শুনবে রে তার আগে মুয়াজ্জিন ডাকবে হাই আলাস সালা হাই আলাল ফালা আমি পা ওর সাথে লেগে আছি নিশ্চয়ই আমাকে মসজিদের দিকে নিয়ে যাবে কিন্তু বান্দা আল্লাহর সামনে পা বলবে আল্লাহ গো এই বান্দাটা যখন শুনেছিল হায়াল সালা হাই আলাল ফালা আর ও মনে মনে বলেছিল ইমাম আর মুয়াজ্জিন দুজনে মিলেই চালা আমার এখন সিঙ্গুর যাওয়ার পালা ও মসজিদে নিয়ে যায়নি আল্লাহ আমাকে এইভাবে পা বলবে বিমা কানু এক সিবুন সেদিন সব প্রকাশ হয়ে যাবে রে গোপন কিছু থাকবে না তাহলে হাত আমার শত্রু না বন্ধু এবার জবাব দেন কি গো বন্ধু বলেন হাত শত্রু না বন্ধু আরে আল্লাহ যা বলে দিল আপনাদের মুখ থেকে বার হচ্ছে না কেন হাত শত্রু না বন্ধু বন্ধু আপনি হাত দিয়ে কি কি করেছেন সব হাত আপনার বিপক্ষে বলবে অথচ হাত বন্ধু হয়ে গেল হ্যাঁ ভাইজান বলেন বলেন বুঝে বলেন বন্ধু তবু বন্ধু হাত যখন এইভাবে শত্রুতা করবে শত্রু রে ভাই শত্রু হ্যাঁ আরে বিপক্ষে কারা বলে শত্রুরাই তো বলে বিপক্ষে বলে কারা শত্রুরা বলে হ্যাঁ তাহলে হাত শত্রু এই হাত যখন শত্রুতা করবে ও ভাইজান কাবা ঘরে কাবা কাবা তখন সামনে ছুটে আসবে এসে কাবা হাতকে ধমকি দেবে এই হাত চুপ কাবা তখন যখন ধমকি দেবে হাত তখন থরথর করে কাঁপবে এ আল্লাহ কি হলো কাবা কেন আবার আমাকে ধমকি দেয় তখন কাবা ঘর বলবে রব্বুল আলামিন আল্লাহ এই হাত দিয়ে ও যদি দুটো গুনাহ করে থাকে তো চারবার আমার দিকে তুলে বলেছিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার কাবা সাক্ষী দেবে পক্ষে আমরা যদি নামাজে হ্যাঁ একবারে যদি তুলি কাবাতি শরীফতে আল্লাহ একবার কাবা সেইটা কিন্তু মনে রেখেছে ভাই জান আমার যদি বলে চারটে গুণা ও যদি চারটে গুণার সাক্ষী দেয় আমি কাবা আটবার বলবো রব্বুল আলমিন ও আটবার আমার দিকে তুলে বলেছিল কাবাতি শরীফাতি আল্লাহ আকবার আল্লাহ বলবে তোমার দিকে কি তুলেছিল বলে আল্লাহ আল্লাহ তার মানে বলে আল্লাহ যে হাতে তোমার নাম লেখা ছিল সেই হাত তুলেছিল দেখুন না আল্লাহর নাম আছে কিনা আলিফ লাম লাম হে আল্লাহ দেখুন আলিফ লাম লাম হে আল্লাহ আরবিতে আল্লাহ লেখা আছে হ্যাঁ এমনভাবে সুন্দর করে আল্লাহ পাঁচটা আঙুলকে সাজিয়ে দিয়েছে হ্যাঁ লক্ষ্য করুন এধারে আপনি এধার থেকে লিখবেন আলিফ লাম লাম আর হে আল্লাহ এটা যদি সমান থাকতো তাহলে কিন্তু হে হতো না এটাও দেখুন আলিফ লাম লাম হে এটা যদি সমান থাকতো তাহলে হে হতো না কত সুন্দরভাবে আল্লাহ তৈরি করে দিয়েছে লক্ষ্য করুন যেদিকে ঘোরাবেন আল্লাহ আমার ভাই জানেরা শুধু তাই নয় আরেকটা তথ্য আপনাদের দিয়ে যাই আমেরিকা রিসার্চ করে কঙ্কাল মানব দেহের কঙ্কাল রিসার্চ করে আমেরিকা বলছে যে এই পুরুষের শরীরের ডান সাইডে হাড়গুলো খুলে খুলে আঠারো বার আল্লাহর নাম তৈরি করা গেছে হাড়গুলো কঙ্কালের হাড় তো খোলা যায় তো খুলে খুলে আঠারো বার আল্লাহর নাম লেখা গেছে আর এই বাম সাইডের হাড়গুলো খুলে খুলে একাশি বার আল্লাহর নাম লেখা গেছে এই কথাটা শুনে আহ আমি তখন দুরাকার শুক্রিয়ার নামাজ পড়লাম আর বলে সুখেও কান্না আসে তো সুখে কেঁদে ফেললাম কেন আদম আলী হিসালাতাম কবে সৃষ্টি হয়েছে বলুন তো আমরা তো আদমের আওলাদ তখন থেকে আমার আল্লাহ আমাদের হাতে লিখে দিয়েছে যে এদিকে আঠারো জায়গায় আমার নাম আছে তার সূচিপত্র ডান হাতে লিখে দিলাম আঠারো এদিকে একাশি জায়গায় আমার নাম আছে তার সূচিপত্র হিসেবে বাম হাতে লিখে দিলাম একাশি এই যে হাতের তলায় যে শিরাগুলো আছে লক্ষ্য করুন আরবিতে এক আর আট আঠারো এদিকে আট আর এক একাশি আপনি ডান হাত জানটা বালি আর বাম হাত বাম রুতে দিয়ে শুয়ে পড়ুন আর পেছনে একজনকে দাঁড়িয়ে দেখতে বলুন সে কি দেখছে আরবিতে লেখা আছে মোহাম্মদ জোরে বলেন সুহান আল্লাহ তাহলে হিন্দুও যদি ডান হাত ডান চাওয়ালি আর বাম হাত বামুরুতে দিয়ে সয় তাহলে তার পেছনে দাঁড়িয়েও তো দেখতে পাবেন আপনি মোহাম্মদ বৌদ্ধও যদি সই দেখবেন মোহাম্মদ খ্রিস্টান যদি সই দেখবেন মোহাম্মদ তার মানে আমাদেরকে মোহাম্মদী নকশাই তৈরি করা হয়েছে জোরে বলেন সুহান আল্লাহ তাহলে সেই মোহাম্মদকে শুধু মুসলমানদের না তিনি আরবে জন্ম নিতে পারেন কিন্তু তাই বলে কি তিনি আরবেরই শুধু নবী হ্যাঁ না তাহলে কি ভারতের না সেই জন্য হ্যাঁ বিশ্বনবী আমি বিশ্বের থেকে আরেকটু আগে বাড়বো কেন বিশ্ব মানে কি এই আপনার জলস্থল যতটুকু আছে এটাই বিশ্ব হ্যাঁ আর সে আজিমকে তো বিশ্ব বলা হবে না কি গো আমার ভাই জেনেরা তাই আমি আমার ছন্দের মাধ্যমে লিখেছিলাম আল্লাহ মৌলা আরো বেরি নয় নয় মিশর ইরান নয় নয় ভারতের সারা আসমান জমিনের নবী মুস্তাফা কন্ডারি এ পার পারে নবী মুস্তাফা আরো বেরি নয় নয় মিশরের ইরাক ইরান নয় নয় ভারত सारा आसमान जमीने नबी मुस्तफा मुस्तफा कंडारी ए पार पारे नबी मुस्तफा বিরিয়ানি থেকে মাত্র এক চামচ দিয়েছি এখন সারা রাত বাকি আছে অনেক বাত বাকি আছে দোস্তরা আমার তাহলে এ দ্বারা বোঝা গেল যে আমরা হাত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 নিলেন ঘন্টা আর ডান হাতে নিয়ে এলেন চন্দন বেলপাতা তুলসী পাতা নিয়ে হাত দেখবেন একবার ওঠে আর নামে ওঠে আর নামে এর একটা মানে আছে হিন্দু ভাই যেমন মুসলমানদের সুরুকু সেজদা দেখে বলে এরা খালি মুখ গুজে আর তোলে ব্যাপারটা কি বলতো একটা হাঁস মুখ গুজলে তবু গেড়ি পায় এ মুসলমানরা মুখ গুজে কি পায় এ যেমন একটা হিন্দু ভাই বোঝে না তেমন মুসলমান ভাইও বোঝে না ব্রাহ্মণ ভাইয়ের হাত তোলা আর ফেলার মানেটা কি আসলে একটু কুলের কথা খুলে বলি ব্রাহ্মণ ভাই ঘন্টা হাতে নিয়ে এবার পূজা আরম্ভ করলেন কি বলছেন অং নমস্তে সতে তে জগৎ কর্ণাই নমস্তে চিতে সর্বলোকশ্রয়াই নমো হৃদয় তত্তায় মুক্তি প্রদায় নমো ব্রাহ্মণে ব্যাপিনে শাশ্বতায় তমেকং শরণ্যং তমেকং বরেণ্যং তমেকং জগৎ পালকং সপ্রকাশম তমেকং জগৎ কত্রী পত্রী প্রহত্রী তমেকং পরং নিশ্চলং নির্বিকল্পম ভয়ানং ভয়ং ভীষণং ভীষণানম গতিঃ প্রণীনং পবনং तंग पवनानम वयंतं जगत शक्ति रूपं नमामः सदेकं निधानं निरालंबमीशं भावं भीवो पोतं शरणं व्रजामः গঙ্গা জল লিয়াও এই কথাটা তিনবার বলেন ব্রাহ্মণ ভাই আমি একবার বললাম এর মানেটা একটু বলবো বলবো না কেটে দেবো কে কে শুনবেন হাত তুলে দেখান ওরে বাপরে বাপরে হাত নামান বলছি শোনেন আমরা আমরা আরবিতে বলেছি ভাই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ তোমারই জন্য উনি আবার এক কাঠ বাড়িয়ে বলছেন কি দেখছেন অং নমস্তে সতে তে জগৎ নাই আমি তার প্রশংসা করতে দণ্ডায়মান হইয়াছি যিনি ইহ জগৎ পর জগৎ আর আমার অজানা যদি কোনো জগৎ থাকে সেই তে জগৎ বা তৃতীয় জগতেরও যিনি সষ্টা আমি তার প্রশংসা করতে দাঁড়িয়েছি আমরা আপনারা ভাবছি হয়তো ওই মাটির ঠাকুরের পুজো করছে ঘোড়ার ডিম করছে দুর্গা দেবীর পূজা করছে একবারও দুর্গার নাম নিচ্ছে না মুখে আপনি ভালো করে পুরো মন্ত্রটা বুঝুন আর রহমান রহিম যিনি পরম করুণাময় নাথ উনিও বলছেন নমস্তে চিতে সর্বলোক আশ্রয়াই যার দয়াই যার করুণাই এ কিছু সিজিত হইয়াছে তারপর আমি বলছি মালিক যিনি বিচার দিনের মালিক উনিও বলছেন নমঃ দৈত্য তত্তাই মুক্তি প্রদায় নম ব্রাহ্মণে ব্যাপিনে শাশ্বতাই অর্থাৎ দৈত্য দানবের মাঝে মুক্তি দিবসে যিনি কাজর কাজীর আসন লইয়া বসিবেন আমি ব্রাহ্মণ তার প্রশংসা তার আরাধনায় লিপ্ত হইতেছি তারপরে কয়েকটা আয়াত বাদ দিয়ে আমরা বলছি তোমার তোমারই ইবাদত করি তোমারই সাহায্য চাহি কার আল্লাহ তোমারই ইবাদত করি তোমারই সাহায্য চাহি উনিও তখন বলছেন তমে কং সারেন নাং তমে কং পারেন নাং এই তমে কং যখন বলছে তখন হাতটা মা দুর্গা দেবীর মাথার আরো উপরে উঠছে তমে কং সারেন নাং মানে ইঙ্গিত কোন দিকে তামেকাং সারেন্নাং যদি কোনো ব্রাহ্মণের হাত ওই সময় উপরে না থেকে নিচে যদি থাকে তো যিনি চণ্ডী নিয়ে বসে আছেন না উনি তখন একে ঢোলকওয়ালাকে ইঙ্গিত দেবে ঢোলকওয়ালা তখন ঢোলকের বোল পাল্টে দেবে যখনই ঢোলকের বোল পাল্টাবে তখন উনি মনে করবে যেমন ইমাম ভুল করলে পেছনে লুকমা দিতে হয় মুক্তাদিরা লুকমা দেয় ও ঢোলকালা লুকমা দেবে এনাকে ঢোলের বোল পাল্টে এ সাধারণ মানুষ যেন বুঝতে না পারে ঢোলটা বাজছিল এরকম কিন্তু যখনই এ ভুল করবে তখন ঢোলক কি বলবে জানেন আমার পাপ কপাল আমার পাপ কপাল বাজবে কিরকম এতে ও বুঝে নেবে ব্রাহ্মণ যে গন্ডগোল করেছে ভাই এসব হচ্ছে ভেদের কথা তাই কথাই বলে না ভেদের কথা ভেদির কাছে জানতে হবে রে ভেদের কথা ভেদির কাছে জানতে হবে রে কোন কথাতে কাছে আসে ওরে মন কোন কথাতে কাছে আসে কোন কথাতে যাই সরে ভেদের কথা ভেদের কাছে জানতে হবে রে ভাই আমার এইবার উনি বলছেন তমে কংসারের নাং তমে কংবরের নাং তোমারই তোমাকে স্মরণ করি তোমারই বরণ করি তারপর বলছে তমে কং হাত নামছে আর কি বলছে তমে কং জগৎ পাল কং সব প্রকাশম তোমাকে তো জগতের মানুষেরা সৃষ্টি করে প্রকাশ করেছে তাহলে ভেদের কথা যে যার রাস্তা সে তার পরিষ্কার করছে হ্যাঁ আমার ভাইজানেরা তারপর আমরা কি বলছি গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন আমিন তাদের দলভুক্ত হতে চাই না যারা ভ্রষ্ট হয়ে গেছে উনিও বলছেন ভবম ভিব পোতাং শরণাং ব্রজামহ অর্থাৎ যারা ভবটাকে ভব মানে পৃথিবী ভবটাকেই সবকিছু মনে করে নিয়েছে পেছনে যারা আছে মানে দেখছে পুজো দেখছে তো বহু লোক পিছনে দাঁড়িয়ে ব্রাহ্মণ নিজের জায়গা সাফ করছে কেমন দেখুন <laughs> যারা ভবটাকেই সব কিছু মনে করে নিয়েছে পরপারকে বিশ্বাস করে না আমি তাদের দলভুক্ত হতে চাই না আমি তোমার নৈকট্য লাভ করতে চাই আমার তাহলে তাহলে ও ভাইরা অমল বিমল শ্যামল দাদারা এটা এতখানি বলে আপনাদের কি বোঝাতে চাইছি কেন কেন আপনি পড়বেন না আপনার ধর্মগ্রন্থ আপনি যে ত্যাগী তা আপনাকে তো গীতা পড়তেই হবে তবেই তো আপনি একটা ত্যাগী হতে পারবেন হ্যাঁ পরপরে আপনার জবাব আপনাকেই দিতে হবে কে বলেছে বেদ পড়লে জুবান বন্ধ হয়ে যায় কে বলেছে গীতা শুনলে কানে কালা হয়ে যায় তাহলে আমি গীত গীতাম মুখস্থ করলাম কি করে আমার হিন্দু ভাই অমল ভাই শ্যামল ভাই কমল ভাই গজ্জর হাত করে বলবো আপনারা এই বেদ বাংলা হয়ে গেছে গীতা বাংলা হয়ে গেছে এই সমস্ত বেদ গীতাগুলোকে কিনুন নিজের ঘরে বসে বসে পড়ুন যত পড়বেন তত বেশি আপনার মনের ময়লা পরিষ্কার হবে মুসলমান ভাইদেরও বলবো আপনারা আপনাদের কোরআন শরীফটার বাংলা তর্জমা বাজার থেকে কিনুন কিনে পড়ুন যত পড়বেন ততই আপনার নিজের মনের ময়লা পরিষ্কার হবে একটা এক্সাম্পল দিই আপনি কোরআনে হাফেজ হয়ে গেছেন কোরআন মুখস্থ তো আর পয়সা দিয়েছে আল্লাহ হজ করেও এসেছেন বাবু এখানে হাজি সাহেব যারা আছেন কিছু মনে করবেন না একটা উদাহরণ দিচ্ছি হাজি সাহেব কোরআনে হাফেজ হজ করে এসেছে আলহামদুলিল্লাহ আল্লাহ পয়সা ভালোই দিয়েছে দোস্তরা আমার একটা গরিব বাড়ির বাচ্চা এসে দরজায় আওয়াজ দিচ্ছে রমজান মাসে রমজান মাস আসরের পরে একটা বাচ্চা ছেলে এসে আওয়াজ দিচ্ছে তখন হাজি সাহেব কোরআন পড়ছিলেন সে কোরআনে কি পড়ছে أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين এমন সময় আওয়াজ হাজি সাহেব কে আবার এমন সময় এলো কোরআনটা বন্ধ করে দিয়ে দরজাটা খুললেন কে বাবা হাজি সাহেব আমি সেই খালপাড়ায় থাকি আমার মা আজকে আপনার কাছে পাঠালো আমরা আমরা চার ভাই বোন কিচ্ছু খেতে পাইনি আজ কিছু সাহায্য করবেন চুপ! তোদের সব এই জন্যই না ছোট লোকেদের মানে পাড়ায় আমার তেলাওয়াত করা মুশকিল যা কোরআন শরীফ পড়ছি যখন তখন এসে সাহায্য যা সাহায্যের একটা সময় আছে তো বেড়া বেচারা চলে গেল এসে কোরআন খুলছে যত সব আউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউ আল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন জান্নাত দিকে আওয়াজ কে গো হাজী সাহেব ও একটা মহিলা কণ্ঠ দেখছি জানলা তোর খুলে কে বাবা হাজি সাহেব আমি একটা এই কাঁসার থালা এনেছি আপনার কাছে রেখে আমাকে কুড়িটা টাকা দেবেন আমি একটা বাচ্চার ওষুধ কিনবো যখন তখন তোমরা এইসব বিরক্ত করো আমি কি এখানে বন্ধকের কারবার খুলেছি নাকি যাও এখান থেকে অন্য কারো কাছে রেখে কোটি টাকা নাও যাচ্ছে যাও বন্ধ করে দিল পড়ছে আরো আই তাল্লাজি ইউকাজ্জিবু বিদ্দিন আমার বলার উদ্দেশ্য হচ্ছে ওই হাজি সাহেব জাহাফির সাহেব উনি পড়লেন কি পড়ছেন এর বাংলা মানেটা যদি জানতেন তো বাচ্চা ছেলেটাকে তাড়িয়ে দিতে পারতেন না কেন ওখানে কি পড়ছেন উনি আর তোমরা ততক্ষণ পর্যন্ত নিজেদেরকে ধার্মিক বলে মনে করতে পারবে না ধার্মিক হতে পারবে না যখন তোমার বাড়িতে এতিম আসলো অথচ সেই এতিমটাকে তুমি তার সওয়াল শুনলে না তার কথা শুনলে না তার সে কি চাইছে তার হকটা তাকে পরিপূর্ণ আদায় করলে না তুমি ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না আর যখন তোমার বাড়িতে কোনো মিসকিন এলো ভুক্ষা এলো খিদেই তড়পাতে তড়পাতে তোমার দরবারে এলো অথচ তুমি তাকে ভালো করে পেট ভরিয়ে আহার করালে না তুমি ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যদি এটা জানতেন তাহলে কি তাড়াতে পারতেন তাই আমার মুসলিম তারা বলবো না না না না আপনারা পড়ুন তর্জমা কিনে আনুন বাংলায় ঘরে বসে বসে পড়ুন আলহামদুলিল্লাহ অনেক মনের পরিবর্তন হবে আজ আমাদের হিন্দু আর মুসলমানের পড়াটা পেছিয়ে গেছে বলে আমরা ঝামেলায় বেশি জড়িয়ে গেছি ভাই যান একটা লক্ষ্য করুন তো শিক্ষা পর্ষদের চেয়ারে যারা বসে আছে তারা তো চাইবেই আমাদের মধ্যে হিন্দু মুসলমানের ভেদাভেদ থাক হিন্দু মুসলমানের মধ্যে সবসময় দ্বন্দ্ব কলহ লেগে থাক দেওয়ালমাই লিখে দিচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন যুদ্ধ নয় শান্তি চাই হিন্দু মুসলমান ভাই ভাই একই সাথে বাঁচতে চাই একই সাথে মিলতে চাই হ্যান ত্যান এটা সেটা অমুক তমক কিন্তু ভাইজান আমার শিক্ষা পর্ষদে দেখুন শিক্ষার শিক্ষা পর্ষদের চেয়ারে যারা কলম চালাচ্ছে তারা সাম্প্রদায়িক ভরে দিচ্ছে পুস্তকের মাধ্যমে কিরকম একটা ছেলে একটা ছেলে স্কুলে পড়ে ছেলেটার নাম হচ্ছে ছেলেটার নাম হচ্ছে কলিমুদ্দিন আব্দুল করিম এখন আব্দুল করিম সে ক্লাস ওয়ানে পড়ে আর তার সাথে আর একটা ছেলে পড়ে যার নাম হচ্ছে রাম চ্যাটার্জি ভাইজান আমার আব্দুল করিম আর রাম দুজনের একসঙ্গে বন্ধুত্ব তৈরি হয়েছে এর দেরি হলে ওকে ডেকে নিয়ে যায় ওর দেরি হলে ওকে ডেকে নিয়ে যায় ওয়ান এর পড়ে তো কচি কচি বাচ্চা মন তাদের মনে কোনো ময়লা নেই এমন সময় এক চাটায় দুজন পড়ে এ একদিন চাটাই নিয়ে যায় ও একদিন চাটাই নিয়ে যায় কারণ দুজনের দুটো চাটাই নিয়ে যাওয়ার কোনো যুক্তি নেই চাটাই বেশ বড় দুজনে বসতে পারবে তাই এ একদিন নিয়ে যায় ও একদিন নিয়ে যায় ভাই আমার এত বন্ধুত্বের মধ্যে একবার ক্লাস ওয়ানের বইটা খুলেছে খুলে রাম বলছে এই আব্দুল দেখ আমার নাম লেখা আছে রে এখানে হ্যাঁ তোর নাম কি করে আসতে পারে হ্যাঁ রে আমার নাম এই দেখ না রাম তারপর বনে তারপর ফুল পাড়ে ও ওটা মনে হয় সেই রাম রে তোদের ভগবানের নাম আছে মনে হয় হ্যাঁ রে হ্যাঁ ঠিক বলেছিস তো তাহলে জানিস আমার মা রাম রাম করে তাহলে আমাদের ভগবান কত ভালো দেখ রাম বনে ফুল পারে আর সে কি গরিবের ছেলে গায়ে তার লাল শাল কত বড় লোকের ছেলে বল আর কাজ কি করে জানিস হাতে তার সাজি তাহলে কাজটাও কত সুন্দর আব্দুল মনে মনে ভাবে ওরে তোদের রামের কথা তো লেখা আছে নিশ্চয়ই আমাদের কিছু লেখা আছে যেদিন আমাদের পাবো সেদিন তোকেও বলবো ক্লাস ওয়ান শেষ হয়ে গেল কিছুই পেলো না ক্লাস টু শেষ হয়ে গেল কিছুই পেলো না ক্লাস থ্রিতে যখন পড়ছে তখন রামি বোঝাচ্ছে আব্দুলকে বলছে এই তোর একটা পেয়েছি বলে কি পেয়েছিস বলে এই তো তোর নাম আব্দুল তখন ও তাড়াতাড়ি বল না তারপর কি আছে বলছে আব্দুল মাঝি মাঝি নৌকো চালায় ছুচলো তার দাড়ি গোপ তার কামানো মাথা তার নেড়া এই জন্যই বুঝি তোদের নেড়ে মুচমান বলে না কি বলতো আপনারা তো হাসলেন কিন্তু আব্দুলের মনটাই কি হলো আব্দুল করিমের মনটাই কি হলো আহারে বইটাতে ওদের ওই কথা লেখা আর আমাদের বেলায় এই কথা বলুন কষ্ট হবে কি হবে না আপনারা মাস্টার সাহেব যারা এখানে বসে আছেন মাস্টার মশাই ডাক্তারবাবু যারা বসে আছেন করে জনে নিবেদন করছি আপনারা হয়তো ভাববেন আরে আসলাম হাবিব ওটা তো বানান শেখানোর জন্য ওটা ছাড়ো ঠিক আছে এটা বাদ দিয়ে দিলাম আসুন এম এম ক্লাসে একটা বই পড়ানো হয় বইটার নাম হলো আনন্দ মঠ বইটা লিখেছেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় ওই বইটার মধ্যে কি লেখা আছে জানেন ওই বইটাতে লেখা আছে এমন দিন কবে আসিবে যেদিনে শোনা যাইবে মার মার মেলচ্চ মার মুচি মার মেথর মার নেড়ে মুসলমানের বুকে পিঠে চাপিয়া মার এই কথাটা কি সাম্প্রদায়িক কথা নয় ওই বইটার মধ্যে লেখা আছে বইটার নাম হলো আনন্দ মঠ আপনারা ভাববেন ও ঠেলা গুঁজে একদিকে কোথা কোন লাইব্রেরির কোণে হয়তো পড়ে আছে না দোস্ত এই বইটা এখন ভারতের জাতীয় পুস্তক রূপে বিবেচিত হয়েছে আপনারা লক্ষ্য করে দেখবেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বই আমার ভাই ভরপুর যে বইটা সেটা হলো ভারতের জাতীয় পুস্তক পাশাপাশি আরেকটা বইয়ের নাম বলি যে বইটার নাম হলো লাকুম দিন হুকুম দিন তোমার ধর্ম তুমি করো অন্যের ধর্মে হস্তক্ষেপ করো না যে বইটাতে লেখা আছে ওয়া মাফাতিহুল ইল্লাহু ওয়া মা ফিল ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইন্নামাল ইলমু ওয়া মা আনা নাযীরুম মুবিন তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন বলে নিজেকে দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার হাত থেকে থেকে তোমার মুখ থেকে তোমার চোখ থেকে তোমার অঙ্গ প্রত্যঙ্গ থেকে অন্য কমের ভাইরা শান্তিতে বসবাস না করতে পারবে ততক্ষণ তুমি মমিন হতে পারবে না যে বইটার মধ্যে লেখা আছে তুমি ততক্ষণ পর্যন্ত নিজেকে মুসলমান বলে দাবি করতে পারবে না যতক্ষণ তুমি পেট ভরে খাবে আর অন্য ভাইরা ভুকা থাকবে তো তুমি প্রকৃত মুসলমান হতে পারবে না সেই বইটাকে বলা হচ্ছে সাম্প্রদায়িক বই আমার ভাই জানেরা সেই জন্য আমার অল বিমল শ্যামল দাদাদের কোনো দোষ নেই এরা শিশিরে ভেজা গোলাপের মতো এই ভাইদের কাছে আমি আসলাম হাবিব হাত জোর করে বলে যাব ভাই আপনারা ধর্ম থেকে পেছিয়ে গেছেন হিন্দু কি হিন্দু কি মুসলমান ধর্ম থেকে পেছিয়ে গেছেন বলেই আজ আমাদের এই দুরবস্থা আসুন আমরা একটু ধর্মের রশিটাকে মজবুত করে ধরি আমাদের ধর্ম পুস্তকগুলোকে ভালো করে পড়ি যত পর্ব মগজের পাক খুলবে ততই হিন্দু মুসলমানকে চিনতে পারবে মুসলমান হিন্দুকে চিনতে পারবে একটা মুসলমান মন্দির ভাঙতে যেতে পারবে না একটা হিন্দু মসজিদ ভাঙতে যেতে পারবে না যদি এই পড়াশোনার ব্যাপারটা হিন্দু মুসলমানের মধ্যে আগে থেকে থাকতো তাহলে আজ আর্তনাদ করতে হতো না বাবরি মসজিদকে এই প্রসঙ্গে পরে আমি আসছি একবার দরুদ রাজনা পেশ করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا আল্লাহ ভাইজান আমার যত শুনবো আচ্ছা এখন পর্যন্ত যা শুনেছেন কিছু মনে রেখেছেন মনে আছে কিছু মনে আছে যে বলবে হ্যাঁ মনে আছে তাকে বলতে বলবো এসে মনে আছে দেখুন ভাইজান বুক ফাটা আর্তনাদ করছি আমি মুখটা হাসি হাসি দেখছেন ভেতরটা কত কষ্ট হচ্ছে বলুন রাতের পর রাত চেঁচাচ্ছি কিন্তু তবু আমার কষ্ট লাঘব হবে যখন আমি বুঝবো আমার কথা একটা ভাই অন্তত মনে রেখেছেন যদি মনে কেউ না রাখতে পারলেন তাহলে তো বলাই বেকার আর শোনাও বেকার হ্যাঁ আপনারা এটা দেখবেন না কি ভালো বলছে ভালো কি বলছে ভালো বলছে নয় বলকে এটা মনে কি বলছে এই কি বলছে এই কথাটা আপনাকে মনে রাখতে হবে যদি মনে রাখতে পারলেন তো আপনার সার্থক আমারও আশা সার্থক আর যদি না মনে রাখতে পারলেন একটা ভাইও যদি বলতে না পারলেন তাহলে বেকার হয়েছে শোনা বেকার হয়েছে আশা বেকার হয়েছে বলা বেকার হয়েছে বসা সেজন্য প্রথম থেকে এ পর্যন্ত হয়তো আপনি বলতে পারবেন না কিন্তু আগামী সাবজেক্ট যেটা পেশ করছি এইটা এই উদ্দেশ্যে পেশ করব দশ বছর পরেও যদি এসে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ভাই আমার আয়ু খুব কম আয়ু খুব কম ভাই আমি হয়তো এই শেষ বছর করছি তাই ভয়ে আগামী বছরের কোনো বুকিং করছি না কারণ ডাক্তার আর এন ঘোষ আমাদের উলুবেড়িয়ার আবার প্রেসক্রিপশন আছে এখানে ডাক্তারবাবুরা থাকলে যাচাই করতে পারবেন প্রেসক্রিপশনে পরিষ্কার লিখে দিয়েছে এই ম্যাগনেট হার্টের ক্ষতি করেছে আমার সেই হেতু ম্যাগনেটের সামনে আর চলবে না ছ বছর যখন আমার বয়স ছিল তখন আমার বড় দাদা মুফতি আজম হোসেন সাহেব তিনি তখন তিনি মুফতি হননি তিনি পড়তেন মাদ্রাসায় বর্ধা তিনি মাইক্রোফোন ধরিয়েছিলেন ছ বছর বয়সের ছেলেকে ভাই সেই থেকে মাইক্রোফোন নিয়ে খেলা করছি মাদ্রাসা পড়েছি মাইক্রোফোন নিয়ে খেলা করেছি মাঝে মধ্যেই উস্তাদরা সাথে করে নিয়ে যেতেন তখন নাচ শরীফ পড়তাম গজল গাইতাম তো উস্তাদরা কাঁধে করে নিয়ে যেতেন ছ বছরের বাচ্চাকে আমার ভাইজানের সেই থেকেই এই মাইক্রোফোনের সাথে খেলা চলছে বুঝলেন তা কোথায় কেমন মাইক কোথাও সাস্টানা মাইকও পাওয়া যায় কোথাও মোলাম বিক্রির মাইকও পাওয়া যায় সব জায়গায় তো বলতে হয় তবে এখানের মাইকটা আলহামদুলিল্লাহ ভালো আপনার মাইক নাকি আর মাইকের নাম করলে আবার ভাড়া বেড়ে যাবে না তো আচ্ছা আমার ভাইজান জীবনে আমি যত জলসা করেছি ভাই মনে হয় দুটো কি একটা পাঁচশো জলসার মধ্যে দু একটা জলসার মাইকলার টুপি মাথায় দেখেছি মনে নেই কিন্তু আজকে জলসার মাইকলার মাথায় টুপি সুহান আল্লাহ সুহান আল্লাহ আপনি মাইকলা তো নাকি হ্যাঁ ঠিক আছে আল্লাহ আপনার কারবারে উন্নতি দান করুন আমিন মাইক ভালো এবং অপারেটিং সিস্টেমও ভালো আছে একটা কথা যেন হরকে এদিক ওদিক না হয়ে যায় তার জন্য এত সুন্দরভাবে অপারেটিং করছেন যখন কথার স্পিড বাড়ছে তো ইকো একেবারে জিরো করে দিচ্ছে মানে প্রত্যেকটা কথা বুঝে যাতে সুবিধে হয় আর যখন দেখছে একটু ধীরে কথা হচ্ছে তখন একটু একটু ইকো দিচ্ছে বুঝতে পেরেছেন মানে অপারেটিংও খুব একদম হাই লেভেলের অপারেটর আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার ভাইজানেরা হ্যাঁ, প্রশংসা করা ভালো মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্যে প্রশংসা একে অন্যের প্রশংসা করব না তো কি করব অপশংসা আরে অপশংসা কারা করে যারা খারাপ তারা অন্যকে খারাপ ভাবে একটা আঙুল যদি বাড়িয়ে বলি ওই লোকটা খারাপ তিনটা আঙুল বলছে তুই তো আর তিন ডবল খারাপ বে দেখুন একটা আঙুল বাড়ালেই তিনটা নিজের দিকে হ্যাঁ তাহলে আমি যদি বলি এই ছেলেটা খুব ভালো তিনটা আঙুল বলছে ও যদি একদিকের ভালো হয় তুই তিন দিকের ভালো তাহলে খারাপ বলতে যতক্ষণ ভালো বলতো ততক্ষণ তা খারাপ কেন বলবো আসুন না একে অন্যকে ভালো বলি প্রশংসা করি কদিনের দুনিয়া যারা কেউ খারাপ বলে জানবেন তারা বুঝে নিয়েছে আর তারা মরবে না মনে হয় হ্যাঁ তারা একেবারে জীবন গ্যারান্টি পেয়ে গেছে তাই অন্যকে খারাপ বিচার করে আমার দুশো সাবজেক্ট পার হয়ে গেছে দুশো ঘন্টা একটা ক্যাসেট তুলে আপনারা কেউ দেখাতে পারবেন না যে হ্যাঁ এইটাতে আমি কারোর বদনাম করেছি কোনো দলীয় কে নিচু করেছে না কেন করতে যাব ভাই মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমি তো সবার চেয়ে খারাপ যখন আমি বলবো আমি সবার চেয়ে খারাপ আপনারা বলবেন আপনাদের চেয়ে সবার চেয়ে আমি ভালো তাই না আর আমি যদি বলি আমি সবার চেয়ে ভালো আপনারা সবাই মিলে বলবেন তুই সবার চেয়ে খারাপ তাহলে যদি বড় হতে হয় ছোট হতে হবে যা হোক আমি যে প্রসঙ্গে একটু আগিয়ে যাব তা হলো এমন একটা প্রসঙ্গ আমি পেশ করব এখন আট বছরের ছেলেরও মনে থাকবে দশ বছর পরে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তো দশ বছর পরেও আমি এসে আজকের আট বছরের ছেলেটার সেদিন বয়স হবে আঠারো বছর সেই আঠারো বছরের ছেলেটাকে আমি যদি জিজ্ঞেস করি বল দশ বছর আগে তোর এই কলা পুকুরে এসে আমি কি বয়ান করে গেছি আঠারো বছরের ছেলেটা সেদিন গাড় গাড় গাড় গাড় করে দাঁড়িয়ে হাজার হাজার শ্রোতার সামনে যেন বলতে পারে তবেই তো জলসা সার্থক তাই আগামী সাবজেক্টটা আমি বলবো আপনাদের সকলের মনে রাখার মতো যা দশ বছর পরেও আপনাদের জিজ্ঞাসা করলে বলতে পারবেন ইনশাল্লাহ একটু মন দিয়ে শুনতে হবে ভাইজান আমার একটু একটু কাছে কাছে একটু কাছে আশিক মাসুকের ব্যাপার না প্রেমিক প্রেমিকার ব্যাপার কি আপনারা একটু কাছে চাইবো আপনাকে কেন আমি এই জন্য কাছে চাইবো যে আপনাদেরও আওয়াজটা নেব কি না নতুন সাবজেক্ট কোনো ক্যাসেটে হয়নি এখন নতুন সাবজেক্ট একটা কোম্পানি অর্ডার করেছে দিল্লি থেকে টি সিরিজ কোম্পানি সেই ক্যাসেটের একটা ফর্মুলা কোথাও বলি না আপনাদের কাছে প্রথম বলে দেবো এইটা পরে মানুষ ক্যাসেট শুনবে আর আমাকে অনুরোধ করবে হুজুর সেই ক্যাসেট থেকে বলুন কিন্তু এখন পর্যন্ত ক্যাসেট হয়নি এই প্রথম আপনাদের কাছে বলছি শুনে নেন এইটা দিলে পরে আবার মেয়েরা মনে করবে ক্যাসেট বাজিয়ে দিয়ে উনি মনে হয় হাত পা নাড়ছে হ্যাঁ একটা জলসাই ভাই পুরুলিয়া জেলায় পুরুলিয়া আনাড়া বলে একটা জায়গা আছে আনাড়া সেই আনাড়ার স্টেশনের পাশে একটা জলসা হচ্ছিল তো এরকম কাটা মাইক্রোফোন দিয়েছে একজন কাটা মাইক্রোফোন দিয়েছে কিছুক্ষণ হওয়ার পরে চারটে বুড়ো দেখি উঠে পড়ছে আমার অভ্যাস আছে কেউ উঠলেই বলি বাবা কেন উঠছো তুমি যে উঠছো তাহলে আগামী কথাটা জানো বলে তাই উঠছো বলে যাও কথাটা কি সে তখন বলছে না না ওই কতক্ষণ ক্যাসেট শুনবো আরে ক্যাসেট শুনবো মানে বলে তো ক্যাসেট বাজিয়ে আপনি ঠোঁট নাড়ছেন আরে কি লোক রে বাবু আপনি বলে আপনার কই মাইক্রোফোনে তার কই আমি বলি এসব পুরানো দেশের মানুষ তো এরা পুরানো মডেল যুগের মানে পুরানো যুগের মানুষ এরা কাটা মাইক্রোফোন সম্পর্কে আইডিয়া নেই তা আপনাদের আইডিয়া আছে তো ভাই হ্যাঁ ভাববেন না যেন ঠোঁট নাড়ছে হ্যাঁ। দোস্তরা আমার আসুন আমি একটা গজল মেয়েরা গজল শুনতে ভালোবাসে আর জোয়ান যুবকেরাও গজল শুনতে ভালোবাসে আর আসলাম হাবিবের ফ্যান বেশি গজলের জন্যই এতে কোনো সন্দেহ নেই তাই এমন একটা সাবজেক্ট পেশ করব গজল প্রেমিকদের গজলের শোনার আশা মিটবে আর ওয়াজ প্রেমিক যারা আছেন তাদেরও এই দলিলটা শুনে তাদের আশা মিটবে আর জলসার জন্য শিক্ষণীয় একটা মানে ভূমিকা আমরা পালন করতে পারবো যার মধ্যে থেকে বিরাট একটা শিক্ষা পাওয়া যাবে ভাই যান আমার কিতাবের নাম হচ্ছে মেসকাত শরীফ কিতাবের নাম কি বললাম হ্যাঁ, দশ বছর পরেও জিজ্ঞাসা করলে যেন আপনারা প্রত্যেকে বলতে পারেন জলসা তো প্রায় মানুষ শোনে সকালবেলা জিজ্ঞেস করলে বলতে পারে না কি বলেছিল আজ আপনারা যারা কলাপুকুরে এসেছেন কাল যদি কেউ জিজ্ঞাসা করে জলসাই কি শুনলি তো সঙ্গে সঙ্গে গড় করে বলা আরম্ভ করে দেবেন বলে আসলাম হাবিবের যা শুনেছি আমি তোকে বলবো তুই একটা চা খাওয়া তো সে চায়ের অর্ডার দেবে আপনি চায়ের দোকানে বসে বসে তাকে শোনাতে থাকবেন হ্যাঁ তবেই আপনার জলসা শোনা সার্থক হয়েছে মনে করবেন শোনো মমিন মমিনা হাদিস মিসকা তেরি মেসকাত শরীফের একটা হাদিস শোনো মমিন মমিনা হাদিস মেসকাতেরি শোনো মমিন মমিনা হাদিস মেসকাতেরি আপনারা আপনারা বলুন না বলছেন বলছেন আরে অন্য জায়গায় লোক বলা দুলে দুলে বলতে আরম্ভ করে দেয় আপনারা চুপ করে আছেন কেন বলেন শোনো মমিন মমিনা হা হাদিস মিসকাতেরি সোনো মমিন হাদিস মিসকাতেরি কোনো কোনো ভাইয়ের গলা আমার থেকেও খুব সুন্দর লাগলো কিন্তু কেন আপনারা তো চিল্লে চিল্লে আর রাতের পর রাত চেঁচাননি যে গলা ধরে গেছে আমার তো গলা ধরে গেছে ভাই হ্যাঁ, ধরা গলা বলে দেখলেন না আজান দিতে পারলাম না আমার ভাইজানেরা এ গলা জাম রাতের পর রাত চলছে গত রাত বাঁকুড়া জেলা কোতলপুর থানায় দুটো জলসা ছিল দুটো জলসা একটা কোতলপুর ঢোকার আগেই আপনার ডান সাইডে চলে যেতে হবে একটা গ্রাম আর একটা কোতলপুর টাউনটা পার হয়ে আপনার বাম সাইডে যেতে হবে একটা গ্রামে দুটো জলসা করেছি ভাইজান আমার গলা একেবারেই জাম তবুও আল্লাহ তৌফিক দিয়েছে আপনারা তো গলা শুনছেন না আপনারা বলা শুনছেন তা আমি একটু রেস্ট পাবো যখন আমি ছেড়ে দেবো আপনারা বলা আরম্ভ করে দেবেন আর যার গলাটা আমার মতো বুঝবো বা আমার থেকে ভালো বুঝবো যার গলার আওয়াজটা জোর পাবো আমার লেখা একটা গজলের বই আছে ডাক্তার সাহেব তো অনেকগুলো বই দিলেন হ্যাঁ এই যে গজলের বইটা এতে পঞ্চাশটা গজল আছে লোক একটা গজল আমাকে লিখতে দেয় দুশো এক টাকা নেই পঞ্চাশটা গজলের দাম কত হতে পারে কিন্তু আমি বইটা এক পিস মাত্র আছে কোথাও যদি কেউ গজল গাইতে বলে লাগতে পারে তো তাই এটা রেখেছি এক পিসই আছে বিক্রি হবে না তাকে বিনা পয়সাই দেবো যার আওয়াজটা জোর পাবো বলুন সোনো মমিন মমিনা হাদিস মিসকা তেরি সোনো হাদিস মেশকাতেরি হাদিস তেরি হাদিস তেরি মেশকাত নামক একটা হাদিস ভাই যারা মাওলানা পাস করেছে জেনে রাখবেন বুখারি শরীফ না পড়লে কেউ মৌলানা হতে পারবে না আতে বুখারি শরীফ পড়তে হবেই মাস্ট আর বুখারি শরীফ পড়বার আগে মেশকাত শরীফ পড়তে হয় তাই যারা মাওলানা আছেন এখানে প্রত্যেকে মেশকাত শরীফ পড়েছেন আর মেশকাত শরীফের এই হাদিসটা পেশ করছি আপনার চলে যাওয়ার পরে আপনাদের হয়তো কেউ বলবে আসলাম হাবিব তো অনেক কিছু বকবক করলো কই কোন হাদিস বলেছে তাই আপনারা সঙ্গে সঙ্গে বলবেন হ্যাঁ একটাই হাদিস বলে গেছে একটাই শুনলে যথেষ্ট দুটো কথা বলবো একটা পুরুষদের জন্য একটা মহিলাদের জন্য মেসকাত শরীফের হাদিসটা পুরুষদের জন্য তারপরে একটা কিতাব থেকে আমার মা বোনেদের জন্য বলবো কারণ মেয়েরা অনেক অপেক্ষায় আছে আমার ভাইজানদের সাবজেক্টটাকে একটু ছোট করে দেবো শোনো মমিনা হাদিস বা মুখস্ত হয়ে গেছে আপনাদের আসলে আপনারা তো পড়াশোনা করেন মেসকাত শরীফের ব্যাপারে তো জানেন সোনো মমিন মমিনা হাদিস মেসকাতেরি জন্নত নসিব হবে না জন্নত নসিব হবে না জন্নত और जन्नत नसीब हबे ना पाँच दाल पुरुष रे सोनो ममिन मोमिना हादिस मिस्का तेरी सोनो जन्नत पांच दल पुरुष जन्नत जेते পারবে ना কোন কোন দল আসন শুনি কবে হাসরের ময়দানে আল্লাহর আর্শের সামনে লক্ষ লক্ষ কোটি করোড় অগণিত মানুষ আমরা পিঁপড়ের দলের মতো গায়ে গা লাগিয়ে চাপে জামে সবাই নফসি নফসি নফসি নফসি করব আমার কি হবে আমার কি হবে আমার কি হবে কেউ কারো হবে না সেই সময় আমরা যে যার নিজের ধান্দায় দেখব আমার কি হবে রে আমার কি হবে কে জান্নাতি কে জাহান্নামী ও তো বিচারের পরে বিচারের আগে যে মঞ্জিলটা সেইখানে আমার কি হবে আমার কি হবে চলবে নফসি নফসি চলবে সেই সময় একটা সাপ দোজক থেকে উঠে আসবে একটা ছন্দের মাধ্যমে বলি দেখবে হাসরে মাঠেতে কঠোর দোজক হতে আসবে এক সর্পচারিস বেহাল রবে খুঁজিতে সাপটার নাম হলো জারিস সাপটার নাম কি বললাম মনে রাখতে হবে হ্যাঁ সাপটার নাম হলো জারিস সেই জারিস নামক সাপটা উঠে আসবে আচ্ছা সাপটার আকার কেমন হবে মাথা আরো সাতা तक जोनी ने अरे गालेर आकार होबे पूर्व होते पश्चिम अरे जी पाई जोली बे आगोन जी पाई जोली बे आगोन जी पाई और जी पाई जोली सोनो मोमिन मोमिना हादिस मिसका तेरी सोनो হাদিস পাঁচ দলের মধ্যে কোন কোন দল একটু জানার দরকার আছে না নেই হ্যাঁ? ও মা বোনেরা বড্ড খালি আসলাম হাবিব তোমাদেরকে শাসন করেছে তাই না আজ পুরুষগুলোকে পেশাই করা হচ্ছে পাঁচ দল কে কে জাহান নামে যাবে আজ নারীরাও বুঝতে পারবে তাদের ঘরের পুরুষটা জান্নাতে যাবে না জাহান নামে যাবে পাঁচটা দলের কথা বলি শোনেন ভাই জানগাও ওই সাপটা দোজক থেকে উঠে এসে যখন চঞ্চল হয়ে কাউকে খুঁজতে থাকবে একটা শ্বাস ছাড়বে সে শ্বাসের এব দুর্গন্ধ হবে এত উৎকট গন্ধ হবে কি জান্নাতি কি জাহান্নামি সবাই আমরা দম আটকে যাবে আমাদের শ্বাস নিতে পারবো না রে কপাল দিয়ে ঘাম টপাস টপাস করে ঝরবে আমাদের দেখে আল্লাহর এক বিশেষ ফেরেস্তা যার নাম হলো জিবরিল আমিন জিব্রাইল ফেরেস্তার বড় মায়া হবে আমাদের দিকে মায়া করে তখন সাপটার উপর রেগে যাবে সেই রাগে রাগে সাপটার সামনে গিয়ে আল্লাহর ফেরেস্তা জিবরিল বলবে কি বলবে আল্লাহর ফেরেস্তা জিবরিল বলবে তখন রেগে শোনা হ্যাঁ, কি বলবে ফেরেস্তা জিবরিল কি বলবে বলে যাও বলো আরে জানা কথা হলে তো উঠে যাবে তুমি জানো নিশ্চয় জানো না তো তাহলে কোথায় যাবে হ্যাঁ তবে একটা আঙুল দেখালে না কেন এটা তো ভ্রম্যমান বিশ্ববিদ্যালয় আগেই বলেছি আপনারা দয়া করে ছাত্রটাকে মাস্টার সাজিয়ে দিয়েছেন তাহলে মাস্টার যখন সাজিয়েছেন তো উঠতে গেলে একটা আঙুল দেখাতে হবে তো কারণ তোমার যে এত পেচ্ছাপের বেগ এসছে তা তুমি কি একটা আঙুল দেখিয়ে দাও বাবা একটা আঙুল দেখো হ্যাঁ, এসব হচ্ছে স্পেশাল সুতা বুঝতে পারলেন তো হ্যাঁ ওর আর বেগ সহ্য হয়নি সুহান আল্লাহ হ্যাঁ আপনাদের প্রত্যেকের প্রয়োজন হতে পারে কোনো চিন্তা করবেন না একটু পরে আমি হাফ টাইম দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য সবাই গিয়ে পেছা পেছাপ করে আসবেন এই চায়ের দোকান হয়েছে ভাই এখানে হ্যাঁ চায়ের দোকান হয় না আরে চায়ের দোকান তো খুব দরকার ছোট হয়েছে তো এ ভাই চা তুই চা দোকানদার তুই তাড়াতাড়ি বেশি করে পানি পুকুরের পানি তুলে এনে ফুটো আপনারা সবাই ভাই চা খেয়ে নেবে আরে পানি পুকুরের হলেও কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ পানি ফুটলে পারে তার প্রয়োজন নষ্ট হয়ে যায় কোনো চিন্তা নেই আপনারা সবাই মিলে উঠে যাবেন গিয়ে হরদম মানে আমার নাম করে চা খেয়ে পয়সা দিয়ে চলে আসবেন আল্লাহর রহমতে কোনো অসুবিধা নেই শোনেন ভাই আমার আমি আপনাদের খিদমতে যেটা বলতে চাইছি কি আল্লাহর ফেরেস বলবে তখন রে গে আসলি কেন রে যারিস হিসাব নিকাশের আগে এখন তো হিসাব নিকাশ হয়নি হে জানিস তুই এখনই কেন এলি রে সাব্বাস আল্লাহর ফেরেশতা জিবরিল বলবে তখন রে গে আসলি কেন রে জারিস হিসাব নিকাশের আগে তখন জারিস কি বলবে জারিস বলি বাজবে বলি আপনারে আরে বলে হিসাবের আগে নিয়ে যাবি তখন চারি সবটা বলবে তাদের হিসাব কি হবে তাদের কাতে রে আপনারা বলুন শোনো आदिश मिशका तेरी जन्नत पुरुष পাঁচ দল এবার পাঁচ দল কে কে আল্লাহর ফেরেশতা জিবরিল বলবে ওরে ও জারিস জলদি আহার করে নে চিনতে যাদেরকে পারিস যাদের যাদের চিনতে পারছিস তাড়াতাড়ি তুই তোর আহার খেয়ে আর যোদ্ধকে চলে যা তোর গন্ধ দুর্গন্ধ আর সহ্য হচ্ছে না এবার se já insiste